আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মুসা আল্লাহ সাল্লাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন সবসময় শরীর ঢেকে রাখতেন তার দেহের কোনো অংশ খোলা দেখা যেত না তা থেকে তিনি লজ্জাবোধ করতেন বনি ইসরায়েলের কিছু লোক তাকে খুব কষ্ট দিত তারা বলতো তিনি যে শরীরকে এত অধিক ঢেকে রাখেন তার একমাত্র কারণ হলো তার শরীরে কোনো দোষ আছে হয়তো শ্বেত রোগ অথবা একশিরা বা অন্য কোনো রোগ আছে আল্লাহ তালা ইচ্ছা করলেন মুসা আল্লাহ সাল্লাম সম্পর্কে তারা যে অপবাদ ছড়িয়েছে তা হতে তাকে মুক্ত করবেন অতপর একদিন নিরালায় গিয়ে তিনি একাকী হলেন এবং তার পরনের কাপড় খুলে একটি পাথরের উপর রাখলেন অতপর গোসল করলেন গোসল সেরে যেমনই তিনি কাপড় নেয়ার জন্য সেদিকে এগিয়ে গেলেন তার কাপড়সহ পাথরটি ছুটে চলল অতপর মুসা আল্লাহ সাল্লাম তার লাঠিটি হাতে নিয়ে পাথরটির পেছনে পেছনে ছুটলেন তিনি বলতে লাগলেন আমার কাপড় হে পাথর হে পাথর শেষে পাথরটি বনি ইসরায়েলের একটি জনসমাবেশে গিয়ে পৌঁছল তখন তারা মুসা আল্লাহ সাল্লামকে বস্ত্রহীন অবস্থায় দেখল যে তিনি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সৌন্দর্যে ভরপুর এবং তারা তাকে যে অপবাদ দিয়েছিল সেসব দোষ হতে তিনি পুরোপুরি মুক্ত আর পাথরটি থামল তখন মুসা আল্লাহ সাল্লাম তার কাপড় নিয়ে পড়লেন এবং তার লাঠি দিয়ে পাথরটিকে জোরে জোরে আঘাত করতে লাগলেন আল্লাহর কসম এতে পাথরটিতে তিন চার কিংবা পাঁচটি আঘাতের দাগ পড়ে গেল আর এটি হলো আল্লাহর এ বাণীর মর্ম হে মুমিনগণ তোমরা তাদের মতো হয়েও না যারা মুসা আল্লাহ সাল্লামকে কষ্ট দিয়েছিল অতপর আল্লাহ তাকে নির্দোষ প্রমাণিত করেন তা হতে যা তারা রটিয়েছিল আর তিনি ছিলেন আল্লাহর নিকট মর্যাদার অধিকারী সুরা আল আহজাব আয়াত নম্বর ঊনসত্তর